وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول من ربك وإن لم تفعل فما بلغت رسالته وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال عليه الصلاة والسلام فليبلغ الشاهد منكم الغائب أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হজরত উলামায় কেরাম মোহতরম হাজিরিন আল্লাহ ফকরাবুল আলমিনের পবিত্র কালাম কোরআন শরীফের এক আয়াতের সামান্য অংশ এবং হজরত রাসুল করিম সাল্লু আলহি ওয়াসাল্লামের দুটি হাদিসের অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলুকে আমি যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করতে চাই সেটা হল দুনিয়াতে নবী রাসুলগণের আগমন কেন গর্থ এবং বর্তমান দুনিয়াতে নবী রাসুল না থাকা অবস্থায়ও সেই কাজটা কারা করবেন আলহামদুলিল্লাহ والصفاء على عباده الذين اصطفى أما بعد First of all, we apologize because it is a very critical job to translate something. It is not easy. I will try my best. Alhamdulillah, our special guest, he recited the one part of the ayat, portion of the ayat from the Quran, and two portion of the hadith of Rasulullah sallallahu alayhi wa And he tried to explain to one thing, why Allah subhanahu wa ta'ala sending the Anbiya alayhi salatu wasalam to this world, one after another, until Prophet Muhammad sallallahu alayhi wa And after finishing this chain, after Prophet Muhammad sallallahu alayhi wa sallam, what will be the situation for this ummah? Who will perform this duty? He tried to explain about this issue, what is the duty of this ummah after Prophet Muhammad sallallahu alayhi wa sallam until Qiyamah. আগাগুড়া ধারাবাহিক ভাবে একটু বিস্তারিত বোঝার জন্য প্রথমে আমাদের কিছু কথা ভূমিকা স্বরূপ বুঝে নেওয়া দরকার এবং স্মরণ রাখা দরকার বিফোর গোয়িং টু দিস টপিক উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড সামথিং দিস উইল বি দ্য হেল্পফুল ফর দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য মেইন ম্যাটার দিস উইল ডিসকাস সামথিং বিফোর গোয়িং টু দ্য মেইন টপিক্স আল্লাহ ফাকরাবুল আলমিন পবিত্র কোরআনের একায়াতে বলেন ওয়ালাকাদ না বানি আদম অর্থাৎ আমি আদম সন্তানদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি In the ayat, Allah subhanahu wa ta'ala mentioning, addressing Ummah, he said, I give the higher status and position, honor and dignity for the son of Adam alayhi salatu wasalam. অন্য সুরায় আল্লাহ কতগুলি কসম খেয়ে মানুষকে যে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন সে কথাটা বলেছেন যেমন আল্লাহ বলেন আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম এখানে আল্লাহ দুইটা ফলের কসম খেয়ে একটা পবিত্র নগরীর কসম খেয়ে একটা পবিত্র পাহাড়ের কসম খেয়ে বলেন আমি মানুষকে

several things, with several. Number one, there are two fruits, which is a very special fruit for this Ummah until Qiyamah, for the whole mankind. Allah sharing another city, holy city, and Allah sharing also with holy mountains. With four things Allah sharing to put the importance of the issue. Then Allah subhanahu wa ta'ala mentioning Allah created the human beings in the best shape which is, can be possible in the creation of Allah. এইভাবে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে এবং হজরত রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বিভিন্ন হাদিসে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আল্লাহ ফকরবুল আলমিন তার গোটা সৃষ্ট জগতের মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন There is so many hadith and ayat of the Quran, Allah mentioning the same issue. Allah subhanahu wa ta'ala give the best position highest পজিশন holder in dignity ফর দা সান অফ আদম alayhi salatu কিন্তু মানুষকে এই মর্যাদা আল্লাহ ফকরাবুল আলমিন বিনা শর্তে দেননি একটা বিশেষ শর্ত সাপেক্ষে আল্লাহ মানুষকে এই মর্যাদাটা দিয়েছেন সেই শর্তটা যাদের দ্বারা পুরা হবে তারাই আল্লাহর গোটা সৃষ্ট জগতে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হবে ওই শর্তটা যে সমস্ত মানুষ পুরা করবে না তারা সৃষ্টির শ্রেষ্ঠ হবে দূরের কথা অন্য আয়াতে আল্লাহ তাদেরকে পশু জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট বলেছেন Similarly, Allah subhanahu wa ta'ala mentioned the position of the human beings. and their status and honor and dignity in so many ayat. But Allah subhanahu wa ta'ala never give this thing without any condition. There is one condition is there. If they are fulfilled their condition, they get this dignity and honor, this position. Allah mentioning about in the Holy Quran Hadith. If someone fulfilling the duty, he gets the position and honor in the eyes of Allah. Otherwise, in several ayat, Allah mentioning, if they are fulfilling their own duty, they will be the worse than the enemies. যে দায়িত্ব পালনের কারণে আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন সেই দায়িত্বটা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ ফকরাবুল আলমিন দুটি ব্যবস্থা গ্রহণ করেছেন একটা ব্যবস্থার নাম কিতাবুল্লাহ আর একটা ব্যবস্থার নাম রিজাল উল্লাহ অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে কতগুলি আসমানি কিতাব নাজিল করেছেন এবং সেই কিতাবগুলি দুনিয়াবাসী মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত কিছু লোক পাঠিয়েছেন যাদেরকে নবী রাসুল বলা হয় এই আসমানি কিতাব এবং নবী রাসুলগণের মাধ্যমে কোন কারণে মানুষ শ্রেষ্ঠ কোন ডিউটি পালন করলে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা লাভ করবে তা আল্লাহ এই দুটি ব্যবস্থায় কিতাব নাজিলের মাধ্যমে এবং নবী পাঠাবার মাধ্যমে দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছেন Allah subhanahu wa ta'ala by his mercy he made some arrangement how to achieve this quality achieve this quality and position and dignity and honor in the eyes of Allah. Allah subhanahu set up the two systems. One Allah sending so many books reveal the Asmani heavenly book. If someone following these books, he get the disposition. Second issue, Allah subhanahu wa ta'ala selected some people among the human beings. Those who call Anbiya alayhi salatu wasalam, Prophet of Allah subhanahu wa ta'ala. If someone following the teaching of Prophet alayhi salatu wasalam and following the illustration of the book of Allah, they will get this position and dignity in the eyes of Allah subhanahu wa ta'ala. How we can get it, this we have to know details about the Quran and life of Anbiya alayhi salatu wasalam. আল্লাহ পাক রব্বুল আলমিনের নাজিলকৃত ওই সমস্ত আসমানি কিতাবগুলির মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবের নাম কোরআন শরীফ আর আল্লাহর প্রেরিত নবী রাসুলগণের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম Among those both, Allah subhanahu wa ta'ala sent to this human beings from beginning to end. Last and final message is the Quran. And Allah subhanahu wa ta'ala sending the so many Anbiya alayhi salatu salam. And last prophet is the Prophet Muhammad sallallahu alayhi wa sallam. আমার হাতে বর্তমানে এতটুকু সময় নাই যে সময় থাকলে সবিস্তারে আপনাদেরকে বুঝাতে পারতাম যে কোরআন অন্য অন্যান্য আসমানি কিতাবের চেয়ে সর্বশ্রেষ্ঠ কিতাব কেন এবং হজরত মুহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসুলগণের চেয়ে সর্বশ্রেষ্ঠ নবী কেন তারপরও এই দুটি প্রশ্নের জবাব সবিস্তারে আলোচনা করার সময় না থাকলেও অতি সংক্ষেপে আপনাদেরকে একটু আবাস দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ Then he say, why Allah subhanahu wa ta'ala made the Prophet Muhammad sallallahu alaihi wasallam the best prophet. And why Allah subhanahu wa ta'ala among the books Allah tell the Quran is the best book. There is some reason behind it. There is no time time today to explain this two issues in details. But I try my best to inshallah ta'ala focus something on two issues. Then we can realize about the why Allah subhanahu wa ta'ala sent the Prophet Muhammad Sam among the Prophet is the best one and Quran is the best message and final message from Allah subhanahu wa ta'ala. আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন ফার্মেসিতে যে সমস্ত ঔষধ কিনতে পাওয়া যায় এইগুলির মধ্যে অনেক ঔষধের প্যাকেটের গায়ে লেখা থাকে তার কার্যকালের মেয়াদ এই ঔষধটা কোন তারিখে তৈরি করা হলো এবং কতদিন পর্যন্ত তার কার্যকাল বলবৎ থাকবে নির্ধারিত মেয়াদ শেষ হয়ে গেলে পরে এই ঔষধটা আর ব্যবহারযোগ্য থাকে না এটাকে ওভারডেট বলা হয় এটা ক্যান্সেল হয়ে যায় ঠিক তেমনি ভাবে পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাবের বিধানগুলি কতদিন পর্যন্ত চলবে তার একটা নির্ধারিত মেয়াদ উল্লেখ থাকত ওই মেয়াদ শেষ হওয়ার কারণে ওই কিতাবগুলি ওভারডেট হওয়ার কারণে সেইগুলির বিধান ক্যান্সেল হয়ে গেছে কিন্তু কোরআনকে আল্লাহ ফকরাবুল আলমিন কোন নির্ধারিত মেয়াদের জন্য নাজিল করেননি কিয়ামত পর্যন্ত কোরআনের বিধান সর্বযুগের সকল মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য থাকবে এই কারণে অন্যান্য আসমানি কিতাবের উপর কোরআন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব Because if you go to the pharmacy, then you see there's a lot of medication is there. on the medication, there is a written of the expiration date. You can use this medication after till this year, uh, August or September, whatever the expiration, date is there, it will be usable. You can get the benefit. Similar way, all other heavenly books, Allah subhanahu wa ta'ala sent it to the human being. There was also some set up expiration date. You can use, you can act upon this book until that time. But only the last book, the Quran, Allah subhanahu wa ta'ala revealed this book. There is no any expiration date is there. Until Qiyamah, for the whole mankind, in any time, in any age, or any circumstances, or any situation, you can use the Quran get the benefit, get the solution for your problem. This way, this is the first book and best book all, among the all heavenly book, whatever Allah subhanahu wa ta'ala send it to the human being. ঠিক তেমনি ভাবে আপনারা ডাক্তারদের বেলায় দেখতে পাবেন কোন কোন ডাক্তারের দ্বারা রোগীর চিকিৎসা করার পর চিকিৎসার ফল পাওয়া যায় স্থায়ী নয় অস্থায়ী কিছুদিন পরে আবার চিকিৎসার দরকার পড়ে আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করানোর পর আবার দেখা যায় চিকিৎসার দরকার পড়ে কিন্তু কোনো সময় এমন হয় যে এমন ডাক্তারের দ্বারা চিকিৎসা করা করানো হলো যে ডাক্তারের চিকিৎসার দ্বারা চিকিৎসার ফলে রুগী স্থায়ীভাবে সুস্থ হয়ে গেল এই ডাক্তারের চিকিৎসার পর এই রুগীর জীবনে আর কোনো ডাক্তারের প্রয়োজন হয় না ঠিক তেমনি ভাবে পূর্ববর্তী নবী রাসুলগণকে আল্লাহ ফক্রাবুল আলমিন সারা দুনিয়াবাসী মানুষের রোহানি রোগের চিকিৎসক আধ্যাত্মিক রোগের চিকিৎসক রূপে প্রেরণ করেছিলেন কিন্তু তাদের পরে আরো নবী রাসুলগণের দরকার বাকি ছিল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে আল্লাহ এমন নবী বানিয়ে পাঠিয়েছেন যার পরে কিয়ামত পর্যন্ত কোনো আর কোনো দুনিয়াবাসীর জন্য আর কোনো নবীর দরকার বাকি থাকে নাই সুতরাং যেমন ভাবে যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে ইনি ডাক্তার হতে পারেন কিন্তু শেষ ডাক্তারও হতে পারেন না শ্রেষ্ঠ ডাক্তারও হতে পারেন না শুধুমাত্র যে ডাক্তারের চিকিৎসার পর আর কোনো চিকিৎসার দরকার বাকি থাকে না তিনি একদিকে শেষ ডাক্তারও অপরদিকে শ্রেষ্ঠ ডাক্তারও তেমনি ভাবে যে নবীর পরে আর কোনো নবীর দরকার বাকি থাকে না ইনি শেষ নবীও এবং You're giving another example about the Anbiya alayhi salatu. Sometimes sick person is going to the doctor. But he can go to one doctor, maybe after finishing his job, mashallah, he treated everything proper way. But there is not a final treatment. Maybe he need to go to the another doctor. Or he can go another doctor. This way continuously going on doctor to another doctor, inshallah, is changing. But maybe there will be some doctor, he will the final treatment. After his treatment he has no need, remain to go to another doctor. And he become fully cured. There is no need any medication, there is no need to go to another doctor so that doctor will be final doctor and best doctor among the, all the other doctors. Similar way, Prophet Muhammad sallallahu alayhi wasallam, Allah sending the Anbiya alayhi wasallam one after another. They try their best to treat the spiritual diseases for the whole mankind from beginning to end. All other Anbiya alayhi salatu Salam they came with their some mashallah ta'ala treatment and instruction by Allah subhanahu wa ta'ala. But after all other Anbiya alayhi salatu wasalam, their the need remain for the spiritual disease. They have to go to some other doctor. This is Allah subhanahu wa ta'ala with the final message for Prophet Muhammad sallallahu alayhi wasallam and give him final treatment. After getting the message by Muhammad sallallahu alayhi wasallam, And after he is treating that sick person, spiritually sick, everything is gone. He no need anything. Remain, no remain any need for anyone else. This way he is the final doctor and he is the best doctor among all Ambiya alayhi salatu wasalam. কাজে আমি আশা করি এবার আপনারা বুঝতে পেরেছেন আল্লাহর নাজিলকৃত সমস্ত আসমানি কিতাবগুলির মধ্যে কোরআন কেন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব এবং আল্লাহর প্রেরিত নবী রাসুলগণের মধ্যে হজরত মুহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম কেন সর্বশ্রেষ্ঠ নবী This short talk may be realized or understood why Allah subhanahu wa ta'ala made the Quran the final message and best message among the book. And why the Prophet Muhammad sallallahu alayhi wa sallam, he is the last prophet and he is the best prophet. You can realize about this short talk. I, I, I hope you understood this matter. ঠিক তেমনি ভাবে যেভাবে আল্লাহ পাকরবুল আলমিন আমাদের হেদায়ত গ্রন্থ কোরআনকে সমস্ত আসমানি কিতাবের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আমাদের মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে সকল নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন ঠিক তেমনি ভাবে আল্লাহ ফকরাবুল আলমিন এই নবীর উম্মতকে অর্থাৎ আমাদেরকে সকল নবীর উন্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন Similar way, Allah subhanahu wa ta'ala gave the position, higher position for last Prophet Muhammad sallallahu alayhi wasallam, and highest honor for the book among all the book is the Quran final message. Similar way, we are the Ummah of Muhammad Rasulullah sallallahu alayhi wasallam. Allah give us the highest honor and dignity among all other Ummah from the Adam alayhi salatu wasalam, because we are the following the Prophet Muhammad sallallahu alayhi wasallam. Because we are the best Ummah among the whole human beings. এবার আমাদেরকে কেন আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের উম্মত হওয়ার কারণে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করলেন এই কারণটা আমি একটু বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই Then he said, what is the reason behind it? Why Allah made us among whole ummah, we are the best ummah. You need to know about the details about this thing. This he tried to explain it, why Allah made us among all other ummah, we are the best ummah among the human beings. আল্লাহ পাক রব্বুল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উম্মতকে দুনিয়াতেও সারা দুনিয়াবাসীর উপর শ্রেষ্ঠ মর্যাদা প্রদান করেছেন হাসরের মাঠেও সমস্ত জগৎবাসী যখন একত্রিতভাবে দাঁড়াবে সেখানেও আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের উম্মতের শ্রেষ্ঠ মর্যাদার বিষয়টা সমস্ত জগৎবাসীর সামনে প্রকাশ করে দিবে That today Allah subhanahu wa ta'ala give us the honor and dignity to give us the highest position as the last ummah of Muhammadur Rasulullah in this world. Similar way in the day of judgment, when the, all the Ambiya and all other ummah will be together, in their presence, Allah subhanahu wa ta'ala show the honor of this ummah among all other human beings. Why Allah made us the best ummah among all other ummah. অর্থাৎ আমরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লামের উম্মতেরা দুনিয়াতেও সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার মর্যাদার অধিকারী আখেরাতেও আমরা সকল নবীর উম্মতের চেয়ে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হব Like honor and dignity higher than any other ummah in this world. Same thing Allah subhanahu wa ta'ala show in front of the all other human beings, how we become the best ummah and why our position are higher than any other ummah in the whole human beings. হাসরের মাটি আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা কিভাবে প্রদান করবেন তার বিবরণ দিয়ে পবিত্র কোরআনের সুরায় বাকারার একশো নম্বর আয়াতে বলেন

সকল উম্মতের উপর সর্বশ্রেষ্ঠ উম্মত সাব্যস্ত করে দিয়েছি যেন তোমরা হাসরের মাঠে সমস্ত নবীদের পক্ষে সাক্ষী হতে পারো এবং তোমাদের নবী হবেন হাসরের মাঠে তোমাদের পক্ষে সাক্ষী Allah subhanahu mentioned in the surah number 2 in surah Al-Baqarah ayat number 143 Allah addressing this ummah directly. Allah subhanahu wa ta'ala saying, O ummah of Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, you give the, I give you the honor and dignity in this world higher than any other ummah. And in the day of judgment, I will prove on this issue, you will be the witnesses behalf of all other Anbiya alayhi salatu When the all other ummah they have complained against their prophet of that time, then this ummah will be witnesses. And because of their wickedness, they solve their problem. And same time, Prophet Muhammad sallallahu alayhi wa sallam, he will be witnesses for your behalf. Then that day, you will see why you become the best ummah among the whole other ummah. এই আয়াতের ব্যাখ্যায় হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের বর্ণিত কয়েকটা হাদিস পাওয়া যায় এই হাদিসগুলিতে উল্লেখ রয়েছে সুরাতুল বাকার একশো তেতাল্লিশ নম্বর আয়াতের ব্যাখ্যায় রাসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে হাসরের মাঠে সমস্ত নবীগণের অন্যান্য নবীগণের উম্মদের মধ্যে যারা বেঈমান যারা নবীগণের প্রতি ইমান আনেনি বেঈমান অবস্থায় ইন্তেকাল করেছে এদেরকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞেস করবেন তোমরা বেঈমান অবস্থায় মরলে কেন তোমাদেরকে ইমানের দাওয়াত দেওয়ার জন্য কি কোনো নবী দুনিয়াতে যাননি তারা বলবে মা আতানা মিন নাজির বেঈমান অবস্থায় মারা গেলে চিরকালের জন্য জাহান নামে যেতে হবে এমন কথা আমাদেরকে জানাবার জন্য বুঝাবার জন্য কোন নবী রসুল দুনিয়াতে যাননি যে কারণে আমরা ইমান আনতে পারিনি He said in the day of judgment, those who have died without iman, they are disbelievers. among the Ummah of alayhim, the previous Anbiya alayhim salatu Allah will ask them, why you died without Iman? There is no opportunity for you to accept the Iman. There is nobody came to inform you about the Allah subhanahu wa ta'ala. They will say, no, no, there is no any nobody came with any message. to save us from the hellfire. This way we died without Iman. They deny because all Anbiya والسلام, they going to them. They try to convey this message to the disbelievers. They deny the message of Anbiya والسلام. Then they said, never ever came any prophet to us. This way we don't know about the hereafter. This way we cannot believe in Allah subhanahu wa ta'ala. এই সমস্ত হাদিসের বিবরণের মধ্যে সহি বহারি শরীফের বর্ণিত হাদিসটা আমি আপনাদের সামনে উল্লেখ করতে যাচ্ছি সহি বহারি শরীফের দ্বিতীয় খণ্ডের কিতাব তফসির অর্থাৎ তফসিরুল কোরআন অধ্যায় এই আয়াতের ব্যাখ্যায় হজরত রসুল করিম সাল্লু আলহি ওসাল্লাম বলেন হাসরের মাঠে হজরত নু আলাইহিসালামের বেইমান উম্মত যারা বেইমান অবস্থায় মরণ বরণ করেছিল নুহ পায়গাম্বরের দাওয়াত কবুল করেনি তাদেরকে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন যে তোমরা বেঈমান অবস্থায় মরলে কেন তোমাদেরকে ইমানের দাওয়াত দেওয়ার জন্য কি দুনিয়াতে কোনো নবী যাননি তখন তারা অস্বীকার করে বলবে যে আমাদের কাছে ইমানের দাওয়াত দেওয়ার জন্য দুনিয়াতে কোনো নবী যাননি He mentioned especially one, one hadith in Bukhari Sharif, in Kitab al-Tafsir, about the Ummah of Nuh alayhi salatu wasalam special case. Allah subhanahu wa ta'ala asking that Ummah, you never get any opportunity, nobody come to give you the message about Allah subhanahu wa ta'ala, they will deny it, they say no, never ever came to us, anybody to give us the message about Allah subhanahu wa ta'ala. This way we died without Iman. অথচ হজরত নু আলাইহিস সালাম তাদেরকে একদিন দুই দিন নয় এক মাস দুই মাস নয় এক বৎসর দুই বৎসর নয় একাধারে সাড়ে নয় শত বৎসর পর্যন্ত ইমানের দাওয়াত দিয়েছিলেন নু আলাইহিসাল্লাম তাদেরকে সাড়ে নয় শত বৎসর পর্যন্ত দাওয়াত দিয়েছিলেন এর মধ্যে মাত্র চল্লিশ জন মানুষ ইমান এনেছিল আর বাকি তার যুগের সমস্ত মানুষ দুনিয়ার থেকে বেইমান অবস্থায় বিদায় গ্রহণ করেছিল Though reality is something else, in the time of Nuh alayhi salatu wasalam, Allah gave him prophethood. He tried his best, not one day, not two days, not one month, not two months, not one year, two years, 950 years, continuously. He tried his best to convey this message to his ummah. But they deny that, reject the message of Nuh alayhi salatu wasalam. Only according to some narration, 40 or 42 people, they accept the Iman. And beside his family, only the seven person according to some tafsir. Other people from his family, only the, with, beside his family, only seven person accept the Iman during this period, 950 years. And they will say, and all other people, they died without Iman. Though his da'wah period was 950 years, long time. Allah give him tawfiq. এই সমস্ত বেইমান যারা সাড়ে নয় শত বৎসরের দাওয়াতের পরেও ইমান আনিনি তাদেরকেই আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন তোমরা বেঈমান অবস্থায় মরলে কেন তোমাদেরকে কি ইমানের দাওয়াত দেওয়ার জন্য কোন নবী দুনিয়াতে যাননি প্রশ্নের জবাবে তারা বলবে মা আতানা মিন নাজির বেঈমান অবস্থায় মরলে জাহান নামে যেতে হবে এমন কথা শোনাবার মতো কোনো নবী আমাদের কাছে দুনিয়াতে যাননি Allah subhanahu wa ta'ala asked them again to get some proof. But again they deny the same thing. They say never ever came any prophet to give us the message without the here about hereafter, about Allah subhanahu wa ta'ala. This way we died without Iman. There is no opportunity for us to accept the Iman. তখন আল্লাহ ফাকরাবুল আলমিন হজরত নু আলহিসামকে জিজ্ঞাসা করবেন আপনার উম্মতেরা কি বলে নূহ আলহিসাম জবাবে বলবেন হে আল্লাহ আপনি নিজে জানেন আমি পৃথিবীতে গিয়েছি শত শত বৎসর পর্যন্ত তাদেরকে ইমানের দাওয়াত দিয়েছি কিন্তু তারা ইমান আনেনি আমি গিয়েছি দাওয়াত দিয়েছি আপনি দেখেছেন আপনি জানেন কাজেই এরা অস্বীকার করলে এদের অস্বীকার করায় আমার কিছু আসে যায় না Then Allah subhanahu wa ta'ala asked the Nuh alayhi salatu Salam, you have to prove your case. What is the reality? They are denying. You never went to these people. This way they never get opportunity to accept the Iman. Then Nuh alayhi salatu Salam will say to Allah, you know my situation. You know my case. I went over there. I continued my dawah hundred and hundred years, day and night. We inviting them towards you. But you know the reality and everything. It doesn't matter. They denied or accepted. But I fulfill my duty. You know better than anybody else. <laughs> তখন আল্লাহ পাক আলমিন হজরত নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন আপনি যে দীর্ঘদিন পর্যন্ত তাদেরকে দাওয়াত দিয়েছেন আপনার দাওয়াত তারা গ্রহণ করেনি এই ব্যাপারে আপনার পক্ষে কি কোনো সাক্ষী আছে Then Allah subhanahu wa ta'ala asked Nuh alayhi salatu wasalam, Oh Nuh, you have any evidence for your job, you fulfill your duty, you convey the message, there is any evidence, any dalil, any proof, you can express it right now. Nuh alayhi salam বলবেন আমি দাওয়াত দিয়েছি দুনিয়াতে গিয়েছি এই সমস্ত বেইমানেরা আমার দাওয়াত গ্রহণ করেনি এই ব্যাপারে আমার সাক্ষী আছে আল্লাহ ফকরাবুল আলমিন জিজ্ঞেস করেন কারা আপনার সাক্ষী নুহ আলহিসাম বলবেন আখিরি জমানার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম এবং তার সমস্ত উম্মতেরা আমার সাক্ষী Say to Allah subhanahu wa ta'ala, yes, I have some weaknesses. I have much evidence and dalil and everything. Then Allah will ask him, who are your evidence? Who is the dalil and witnesses? Then he will say to Allah, Ummah of Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam and Prophet Muhammad sallallahu alayhi alaihi all of them, they are my witnesses. এখানে ঘটনার বাকি অংশ পরিষ্কারভাবে বুঝার জন্য আরেকটা কথা আমাদের জানা থাকা দরকার সেটা হলো মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না তার কারণ মানুষ বিচারক নিজে সবখানে থাকে না নিজে সব সকল ঘটনা নিজের চোখে দেখে না নিজে সব ঘটনা জানে না এই জন্য দায়ের পিত মামলাটা সত্য না মিথ্যা সাক্ষীর দ্বারা বিচারক ওইটা যাচাই করে নিতে চায় এই জন্য মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষী লাগে কিন্তু আল্লাহ ফক্রাবুল আলমিন যেহেতু সর্বত্র বিরাজমান আল্লাহ সবখানে আসেন আছেন সবকিছু দেখেন কোন দিন কোন জায়গায় কোন লোকের দ্বারা কোন ঘটনা ঘটে আল্লাহ নিজেই দেখেন নিজেই জানেন সুতরাং আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না সাক্ষীর জবানবন্দির দ্বারা ঘটনা সত্য না মিথ্যা আল্লাহর জন্য যাচাই করার কোনো দরকার নাই And you say another additional things In the case of Allah subhanahu wa ta'ala, He no need any evidence, He no need any dalil or any witnesses because He knows everything from beginning to end. About the human beings of in our case, because we don't know everything, our knowledge are limited and we doesn't have any sources to see everything everywhere. But Allah subhanahu wa ta'ala, you can see everything. Nobody can hide anything from the aim of Allah and knowledge of Allah subhanahu wa ta'ala. But Allah subhanahu wa ta'ala using this thing, why he explain it. But Allah subhanahu wa ta'ala as the witnesses, because of Anbiya alayhi salatu wasalam, they have some complaints among their ummah. But Allah subhanahu wa He knows everything. He can take decision. He can take the judgment without any evidence. But Allah, for us, we need some witnesses. We need some dalil and proof to clarify the thing. Then we can take the right decision. Then we can judge proper way. আমি আশা করি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষী লাগে কেন আর আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষী লাগে না কেন এই কথাটা বুঝার পরে সহি বখারি শরীফের বর্ণিত রসুলের হাদিসের যে ঘটনার অংশটা আপনাদের সামনে পেশ করতে যাচ্ছিলাম নুহ আলহিসাম যখন বলবেন যে আল্লাহ আমি দাওয়াত দিয়েছি এরা কবুল করেনি আপনি দেখেছেন আপনি জানেন কাজেই এদের অস্বীকার করায় আমার কিছু আসে যায় না তখন আল্লাহ হজরত নু আলি ইসলামকে জিজ্ঞেস করবেন আপনার কি কোনো সাক্ষী আছে আমরা এতক্ষণ বুঝলাম আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষী লাগে না তবে কেন নু আলি ইসলামকে তার দাওয়াতের ব্যাপারে সাক্ষী তলব করবেন He giving the answer of one question. He said, we understood from this bayan and talk, they do not need any proof and evidence for Allah subhanahu wa ta'ala because He knows everything. He sees everything. About the human beings, we know some witnesses and evidence because our knowledge are really limited. But why Allah subhanahu wa ta'ala asking the witnesses about the case of Nuh alayhi salatu wasalam, He going to explain. এই প্রশ্নের জবাব মুফাসিরিন একরাম লিখেছেন এভাবে যে নু আলাইহিসালামের ঘটনায় আল্লাহ তার কাছে সাক্ষী তলব করবেন ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য নয় বরং এখানে অন্য একটা রহস্য আছে সেই রহস্যটা হল আল্লাহ তার এলমে গাইবের দ্বারা আগের থেকেই জানেন যে নু আলাইহিসালামের কাছে সাক্ষী তলব করলে তিনি যাদেরকে সাক্ষী রূপে পেশ করবেন এই সাক্ষীদের বিরুদ্ধে বেইমানেরা একটা অনাস্থা প্রস্তাব আনায়ন করবে সেই অনাস্থাকে খণ্ডন করতে গিয়ে হাসরের মাঠে সারা দুনিয়ার সমস্ত মানুষের সামনে এই কথাটা প্রকাশিত হয়ে যাবে যে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাম সমস্ত নবীর চেয়ে সর্বশ্রেষ্ঠ নবী আর এই নবীর উম্মত সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ এই দুইটা শ্রেষ্ঠত্ব হাসরের মাঠে বিকাশ করার উদ্দেশ্যে আল্লাহ নুহ আল ইসলামের কাছে সাক্ষী তলব করবেন ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য নয় Why Allah subhanahu wa ta'ala asking about the witnesses and evidences, dolid and proof? They do not need any proof and dolid. Allah knows everything. He says there is something else. Allah subhanahu wa ta'ala kept behind it. This is Allah asking the Nuh alayhi salatu salam, oh no, you have any evidence and lead? No, Allah subhanahu wa Taala knows everything. He is the one the alimum without sudur. He says there the purpose is something else. Allah wants to show the honor and dignity and this ummah is the best ummah among all other ummah alayhi salatu wasalam. And Prophet Muhammad sallallahu he is the best prophet. Allah wants to show this thing, proving these two issues. This way Allah subhanahu wa ta'ala asking the Nuh alayhi salatu wasalam about his case. You know you have any evidence and dalil. This is the purpose to show the honor and dignity for this ummah and Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam. They are the best, he is the best prophet and they are the best ummah. For this purpose, Allah subhanahu wa ta'ala clarified this issue in front of the whole mankind. These are the making, following this process, asking the evidence and dalil for Nuh alayhi salatu wasalam to take the right judgment. Otherwise, his knowledge is enough to take the judgment and the, the, the decision. They don't need any proof and dalil. তারপর হজরত নুহ আলাইহিসাল্লাম যখন বলবেন আমি যে দাওয়াত দিয়েছি দীর্ঘদিন পর্যন্ত কিন্তু বেইমানেরা আমার দাওয়াত কবুল করেনি একতার পক্ষে আমার সাক্ষী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম এবং তার সমস্ত উম্মতেরা এই কথা বলার পরে সহি বহারি শরীফের হাদিসে বর্ণিত আল্লাহ রসুল বলেন আল্লাহ আমার উম্মত মুসলমানদেরকে জিজ্ঞেস করবেন তখন হাসরের মাঠে যে নু আলহিসের ওই ঘটনার ব্যাপারে তোমরা কি জানো বলো After this discussion, conversation, Allah subhanahu wa ta'ala asked this ummah, ummah of Muhammadur Rasulullah this is the case right now. He is going in between Wasallam and his ummah. And you have anything, you have any knowledge about this case in this matter, then time will come for this ummah to prove this. They give the witness, they become witnesses to clarify the case of Nuh alayhi salatu wasalam. তখন রাসুল বলেন আমার উম্মতেরা বলবে হে আল্লাহ আমরা সবাই সাক্ষী আমরা মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লামের সমস্ত উম্মতেরা নুহু পায়গম্বরের পক্ষে সাক্ষী আমরা সাক্ষ্য দিতেছি তিনি দাওয়াত দিয়েছেন বেইমানেরা দাওয়াত কবুল করেনি Then all the Ummah of Muhammad Rasulullah, they will say together, they said, we are the witnesses. We know everything details. The Nuh alayhi salatu salam came to this earth and he conveyed the message long, long time, 950 years. We are the witnesses about the behalf of Nuh alayhi salatu salam. তখন নু আলাইসালামের বেইমান উম্মতেরা বলবে আল্লাহ এই সাক্ষীরা আমাদের বিরুদ্ধে যে সাক্ষীটা দিল সবগুলি শক্তির বিরুদ্ধে আমাদের অনাস্থা আছে গ্রহণযোগ্য কারণ আছে যে কারণে এদের সাক্ষ্য গ্রহণ করা যায় না কি তোমাদের সেই অনাস্থার কারণ এই সাক্ষীগুলির সাক্ষী গ্রহণ করা যাবে না কেন তারা বলবে আমরা যে যুগে দুনিয়াতে ছিলাম সেই যুগে এরা দুনিয়াতে ছিল না কাজী নুয়াহ ইসলাম গেলেন কিনা গেলেন না তারা দেখে নাই তিনি দাওয়াত দিয়েছেন কিনা দিয়েছেন না তারা কিভাবে জানলো সুতরাং ঘটনাক্ষেত্রে অনুপস্থিত ব্যক্তিদের সাক্ষী কোনোদিন গ্রহণযোগ্য হতে পারে না Then they'll say, they have much a lot of wisdom. They say, these people they came later on. They are not in our time. They are not present in our case. How they become witnesses about our case? They are witnesses not acceptable. লক্ষ্য করার ব্যাপার হলো নূহ আলহিসাম যখন দুনিয়াতে এসেছিলেন তখন যেভাবে আমরা দুনিয়াতে ছিলাম না আদম আলহিসের উম্মতেরাও তখন ছিল না দুনিয়ায় তারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছিল নূহ আলহিসের উম্মতেরাও তখন দুনিয়ায় ছিল না ইব্রাহিম আলহিসের উম্মতেরাও তখন দুনিয়ায় ছিল না নূহ আল ইসলামের উম্মত নূহ আল ইসলামের উম্মতারা ছিল ইব্রাহিম আল ইসলামের উম্মতারা ছিল না মুসা ইসলামের উম্মতারা ছিল না আল ইসলামের উম্মতারাও ছিল না দাউদ আল ইসলামের উম্মতারাও ছিল না এক কথায় হজরত ইসলাম যখন দুনিয়াতে তাদেরকে ইমানের দাওয়াত দিচ্ছিলেন তখন অন্য কোন নবীর উম্মত দুনিয়াতে ছিল না যেমন ভাবে আমরা ছিলাম না কিন্তু হাসরের মাঠে হজরত নূ ইসলাম অন্য কোন নবীর উম্মতকে নিজের দাওয়াতের পক্ষে সাক্ষী রূপে গ্রহণ না করে মুহাম্মদুর রসুল উম্মতকে সাক্ষী রূপে গ্রহণ করে প্রমাণ করে দিবেন হাসরের মাঠে সকল নবীর উম্মতের চেয়ে এই নবীর উম্মতের মর্যাদা শ্রেষ্ঠ There are a lot of Ummah. Ummah of Ibrahim alayhi salam, Ummah of Sulaiman alayhi salam, Dawud alayhi salam, Musa alayhi salam. A lot of other Ummah will be present in that time. Why the Nuh alayhi salatu wasalam only the choose the Ummah of Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam? What is the hikmah behind it? He will choose only the Ummah of Muhammadur Rasulullah as a witnesses for behalf of his case. You see, he said, this is the reason Allah want to show the honor and dignity and best of this ummah. They are higher than any other ummah in the position in the eyes of Allah subhanahu wa ta'ala. This way, Nuh alayhi salatu wasalam, he will choose the ummah of Muhammadur Rasulullah sallam. Instead of the all other ummah will be present over there. মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উম্মতকে তখন আল্লাহ বেঈমানদের অনাস্তার পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসা করবেন যে নূ আলাইসালাম যে যুগে দুনিয়াতে ছিলেন তার উম্মতেরা যে যুগে দুনিয়াতে ছিল সেই যুগে তো তোমরা দুনিয়াতে ছিলে না সুতরাং নুহ পয়গাম্বর দুনিয়াতে গেলেন কিনা তাদেরকে দাওয়াত দিলেন কিনা তারা কবুল করলে কিনা এটা তোমরা জানলে কিভাবে When Allah subhanahu wa ta'ala asking again this ummah, how you know about the case of Nuh alayhi salatu wasalam, he went to these people, he gave them dawah, and he mashallah fulfilled his duty. How you know about this issue? You are not present at that time. Allah asks again to this ummah of Muhammad Rasulullah to clarify the issue. সহি বহারি শরীফের হাদিস আল্লাহ রসুল বলেন আল্লাহর এই প্রশ্নের জবাবে আমার উন্মতেরা বলবে হে আল্লাহ আপনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে আমাদের কাছে পাঠিয়েছিলেন এবং তার কাছে আপনি কোরআন নাজিল করেছিলেন সেই কোরআনের ভিতরে আপনি নিজেই নূহ আল ইসলামের আগমনের ঘটনা এবং ইমানের দাওয়াত দেওয়ার ঘটনা বলে দিয়েছিলেন আমাদের নবী আপনার কোরআনে পাইয়া আমাদেরকে সেই ঘটনা শিক্ষা দিয়েছেন সুতরাং আপনার কোরআনের বিবরণ যদি সত্য হয় আমাদের নবীর শিক্ষা দেওয়া সত্য আমাদের নবীর শিক্ষা দেওয়া যদি সত্য হয় আমাদের সাক্ষী দেওয়া সত্য আমাদের সাক্ষী দেওয়া যদি সত্য হয় নুহু পায়গাম্বরের দাবি সত্য নুহু পায়গাম্বরের দাবি যদি সত্য হয় বেইমানদের অনাস্থা ক্যান্সেল Then was the whole change. It's a long time. He said, Oh Allah subhanahu wa ta'ala, you reveal the Quran to Prophet Muhammad sallallahu alaihi wasallam. You know your Quran is truth. And Prophet Muhammad Sallallahu he is a truth prophet. And he brings this message to us and he teach us if his teaching is truth and his prophet is the truth and your words also truth, through your word by the Prophet Muhammad Sallallahu through his teaching, we knew everything is okay because Allah subhanahu wa ta'ala by Rasul explained the case of Nuh in detail in the Holy Quran. You see, if the Quran is the truth, Prophet Muhammad is truth, then Nuh will be his, inshallah, whatever he have the argument with his ummah, it is also truth because we read the Quran and we have found belief in the words, your words and Prophet Muhammad sallallahu alaihi wasallam, then you are sure 100% whatever you telling us by Prophet Muhammad Sussam, by the revelation of the Quran, everything is truth. This is those are disbelievers, whatever they say, they are lying because they are question and not valid. এইভাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উম্মতেরা হাসরের মাঠে হজরত নূহ আলহিসের পক্ষে যে সাক্ষীটা দিবে সেই সাক্ষীটা যে মিথ্যা নয় সাক্ষীটা যে সত্য এই সাক্ষীর সফাই সাক্ষী হবেন হাসরের মাঠে আর কোন নবী নয় মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম এইভাবে আল্লাহ নূ আলাইহিসালামের পক্ষে উম্মতে মুহাম্মদীকে সাক্ষী বানাইয়া সমস্ত হাসরের মাঠে সকল নবীর উম্মতের উপর উম্মতে মুহাম্মদিয়ার শ্রেষ্ঠত্ব প্রকাশ করবেন আর এই উম্মতের সাক্ষীর বিরুদ্ধে যখন অনাস্থা আসবে তখন তার অনাস্থা ক্যান্সেল করতে গিয়া এই সাক্ষীর পক্ষে সফাই সাক্ষী দিতে গিয়া আর কোন নবীকে সফাই সাক্ষীর জন্য হাসরের মাঠে মনোনীত না করে একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামকে সফাই সাক্ষীর জন্য মনোনীত করে আল্লাহ হাসরের মাঠে প্রমাণ করবেন যে সকল নবীর উম্মতের উপর মোহাম্মদুর রসুল্লাহর মর্যাদা শ্রেষ্ঠ Then Rasulullah Wasallam after giving that statement by this ummah, Allah subhanahu wa ta'ala asked the Prophet Muhammad sallallahu alayhi wasallam, and he was proving, whatever saying my ummah is a truth, because they're getting everything by my message, by the words of Allah subhanahu wa ta'ala through this two Allah subhanahu wa ta'ala proving the best of this ummah, ummah Muhammad Rasulullah, their position and dignity in the eyes of Allah subhanahu wa ta'ala. And same way, Prophet Muhammad sallallahu if they have any question, there is no any acceptance from any prophet. Allah never chose any prophet to become witness on this ummah, Muhammad Rasulullah sallam. Again, Prophet Muhammad sallam, he will be the witness of the witness of Muhammad Rasulullah sallam. ummah of Rasulullah sallallahu This way, Allah proving the highest position পর প্রফেট সাল্লাম এবং অল আদার এবং হায়ার পজিশন অফ মোহাম্মদ এবং অল আদার দিস ইজ দ্য ইস্যু দ্য শো দ্য এইভাবে আল্লাহ হাসরের মাঠে প্রমাণ করে দেবেন যে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত দিস ইজ আল্লাহ সুবহানাহু ওয়া প্রুফ দিস ইজ দা বেস্ট উম্মাহ এন্ড দিস ইজ দা বেস্ট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থ্রু দিস ক্লিয়ার ইন ফ্রন্ট অফ দা হোল ম্যানকাইন্ড ইন দা ডে অফ জাজমেন্ট এইজন্য হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা আফজালুল আমবিয়া আমি সমস্ত নবী রসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং আমার উম্মত সকল নবীর উম্মতের ছেয়ে শ্রেষ্ঠ I am the best prophet among all other prophet salam. And my ummah, they are the best ummah among the all previous ummah. অন্য হাদিসে Allah Rasul bolen, এই জন্যই hasarer bicharer por, যতক্ষণ পর্যন্ত আমি মোহাম্মদুর রসুল্লাহ বেহেস্তে প্রবেশ করব না ততক্ষণ পর্যন্ত কোন নবী রসুল বেহেস্তে প্রবেশ করতে পারবেন না আর যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতকে জান্নাতে যেতে দেওয়া হবে না Another hadith Rasulullah, wasallam say before me, No prophet allowed to enter the paradise. Similar way, among the ummah, no any ummah allowed to enter the paradise before my ummah. এই আলোচনার দ্বারা পরিষ্কার হয়ে গেল যে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এবার আমরা বোঝার চেষ্টা করব এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে কেন দান করলেন হাসরের মাঠে আল্লাহ ফকরাবুল আলমিন সমস্ত জগৎবাসীর সামনে নুহু নবীর পক্ষে আমাদেরকে সাক্ষী বানাইয়া এত বড় মর্যাদা আল্লাহ আমাদেরকে কেন দিবেন একটা ডিউটি পালন করার জন্য আল্লাহ ফাকরাবুল আলমিন সেই ডিউটিটা দুনিয়াতে আমাদেরকে প্রদান করেছেন দুনিয়াতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের উম্মতেরা একটা ডিউটি পালন করবে এই ডিউটির কারণে আল্লাহ এই নবীর উম্মতকে দুনিয়াতেও শ্রেষ্ঠ উম্মত হওয়ার মর্যাদা দান করেছেন হাসরের মাঠেও এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দান করবেন Then explaining going to the main topic Why Allah subhanahu wa ta'ala made this ummah best ummah? There is some duty is there. Because of their performance of the duty, Allah gives them this position. This way Allah subhanahu wa ta'ala give us important duty after Prophet Muhammad sallallahu alayhi wasallam. If we fulfill our duty and responsibility, because of fulfilling the duty and performing the responsibility, Allah give us this honor and dignity. This way Allah subhanahu wa ta'ala made us among this in this world, best ummah, in that day of judgment also, Allah probing this issue among all other human beings. দুনিয়ার জীবনে যে ডিউটিটা পালন করার কারণে আমরা দুনিয়াতে এবং আখেরাতেও শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছি সেই ডিউটিটা বুঝার জন্য আমাদের সকলের মনে রাখা দরকার স্মরণ থাকা দরকার যে আল্লাহ পাকরাবুল আলমিন হজরত আদম আলাইহিসাল্লাম থেকে নিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম পর্যন্ত কমপক্ষে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর নবী রসুল দুনিয়াতে পাঠিয়েছিলেন কোন ডিউটি পালন করার জন্য একটি মাত্র ডিউটি সেটা হলো আল্লাহর বিধান মানুষের কাছে পৌঁছে দিয়ে আল্লাহর কথাগুলি মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষকে আল্লাহর পথে ডাকার জন্য আল্লাহর পথে ডাকার নাম দাওয়াত এবং আল্লাহর কথা পৌঁছে দেওয়ার নাম তবলিগ এই দাওয়াত তবলিগের কাজ করার জন্য আল্লাহ সমস্ত নবী রসুল দুনিয়াতে পাঠিয়েছিলেন What was the duty of all Ambiya والسلام, for which Allah gave us the honor and dignity and made us the best Ummah? He's going to explain it in short. He said, all other Anbiya والسلام, came in this world from Adam والسلام, until Prophet Muhammad والسلام, according to some narration, 124,000 Ambiya came to this world to guide the human beings, convey the message of Allah. And this is the calling people towards Allah, it is the call da'wah. And reaching to each and everyone, conveying this message to each and everyone, this is called tabligh. And this two duty was for all Anbiya alayhi salatu da'wah and tabligh. They're calling people towards Allah and when they accept the message, this is their duty to convey to others. For these two things, Allah subhanahu wa ta'ala sent 124,000 Anbiya alayhi salatu salam and final message came by Prophet Muhammad sallallahu alayhi wasallam. For this duty, Allah gave. us this dignity and honor. This is the, our duty. If we fulfill this duty proper way, then Allah give us the honor dignity in this world and hereafter. এই দাওয়াত ও তবলিগের কাজ করার জন্য আল্লাহ সমস্ত নবী রসুলগণকে দুনিয়াতে পাঠিয়েছিলেন এই ডিউটি সম্পর্কে আল্লাহ আমাদের নবীকে বলেন ইয়া রসুল বাল্লিক মা উনজিলা ইলাইকামির রব্বিক অর্থাৎ করিম ইসলাম আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে পক্ষ থেকে যে সমস্ত কথাবার্তা পাঠানো হয়েছে সবগুলি কথা আমার বন্দাদের কাছে পৌঁছে দিন তবলিক করে দিন আল্লাহর একটা কথাও যদি আল্লাহর বন্দাদের কাছে তবলিক করার বাকি থাকে তাহলে রাসুল হিসাবে দুনিয়াতে পাঠিয়ে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালন হবে না Now Allah mentioning in this ayat, O Prophet Muhammad sallallahu alaihi wasallam, you have to convey the message, each and everything in details to your ummah. Whatever given by Allah subhanahu wa ta'ala, whatever coming to Allah subhanahu to Prophet Muhammad sallallahu alaihi wasallam with the revelation, we have to convey this message, each and everything in details to your ummah. You are missing one single thing among all other issues, then you will not fulfill your duty. this way this is the mandatory for you. You have to complete your duty, perform your duty, conveying the message each and everything in detail to your ummah. কাজে একথা porishkar হয়ে gelo যে দাওয়াত তবলিগ যেমন ভাবে সমস্ত নবী রাসুলগণের দায়িত্ব ছিল ঠিক একই দায়িত্ব পালন করার জন্য আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাম কেউ দুনিয়াতে পাঠিয়েছেন দাওয়াত তবলিগের দায়িত্ব পালন করার জন্য তাই দাওয়াত তবলিগ তবলিগের আল্লাহর একটা কথাও তবলিগ না করা না করা হলে আল্লাহ রাসুলকে বলেন আপনার রেসালতের দায়িত্ব পালন হবে না সুতরাং এই আমাদের মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম আমরা যেহেতু আগেই বুঝেছি ইনি শেষ নবী কাজে এই নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পর এই দাওয়াত তবলিগের দায়িত্বটা পালন করবে কে So the strong, the all Ambiya alayhi salatu salam they came to this world to perform these two duties da'wah and tabligh. And same thing was for our Prophet Muhammad sallallahu alaihi wasallam, da'wah calling people towards Allah and conveying the message to each and every individual. For performing this two duty, Allah sent all Anbiya alaihi wasallam, and same duty was performed for Muhammad sallallahu alaihi wasallam. And after Prophet Muhammad sallallahu alaihi wasallam, this is our duty today. Because until Qiyamah, no more Prophet will come. If we fulfill our duty, perform our duty proper way, then Allah আমি আশা করি আমরা এতক্ষণে বুঝতে পেরেছি যে অতীতকালে পৃথিবীতে দাওয়াত তবলিগের কাজ নবী রসুলগণ করেছেন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকেও আল্লাহ দাওয়াত তবলিগের কাজের জন্য পাঠিয়েছিলেন কিন্তু যেহেতু আল্লাহ তাকে শেষ নবী বানাইছেন ইনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর আর কেয়ামত পর্যন্ত কাউকে কোনো নবী বানানো হবে না সুতরাং মোহাম্মদ রসুল্লাহর বিদায়ের পর থেকে কেয়ামত পর্যন্ত দুনিয়াবাসীর মধ্যে এই দাওয়াত তবলিগের দায়িত্ব পালনের জন্য কাউকে নবী বানানো হবে না এই দায়িত্বটা একমাত্র মোহাম্মদ রসুল্লাহর উম্মতকেই পালন করতে হবে এই জন্য এই উম্মতকে আল্লাহ সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন They understood that all Ambiya والسلام, came to this world for fulfilling these two duty, da'wah and tabligh. And same duty was for Prophet Muhammad sallallahu alayhi wasallam. And this thing was very clear in front of us. After Prophet Muhammad sallallahu alayhi wasallam, no more Prophet will come. Then how convey this message, how to fulfill that duty, and who can fulfill this mission or complete this mission until Qiyamah. This was the duty of Ummah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam. It is also very clear by the bayan and talk. This is the duty of Ummah of Muhammad Rasulullah Sallam today, which was the duty of Ambiya Ali Salam in previous time. আমাদের নবীর পূর্বকালে দুনিয়াতে দাওয়াত ও তবলিগের দায়িত্ব পালন করতেন শুধুমাত্র নবী রসুলগণ কোন নবীর উম্মত দাওয়াত ও তবলিগের দায়িত্ব পালন করতে পারেনি এই জন্য নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার কিছুদিনের মধ্যেই উম্মত পদভ্রষ্ট হয়ে যেত আল্লাহ আবার নতুন ভাবে বেশ কয়েকজন নবী একসাথে পাঠিয়ে দিতেন আবার নবী বিদায় হওয়ার সাথে সাথে উম্মত পদভ্রষ্ট হয়ে যেত আবার দাওয়াত তবলিগের জন্য আল্লাহ অনেক নবী পাঠিয়ে দিতেন এইভাবে আগের আমলে শুধু নবী রাসুলগণেই দাওয়াত তবলিগের দায়িত্ব পালন করেছেন কোন নবীর উম্মত দাওয়াত তবলিগের দায়িত্ব করেনি আমাদের নবীর পরে যেহেতু আর কোন নবী নাই তাই এই নবীগণের দায়িত্বটা এই উম্মতকেই পালন করতে হবে এই কারণে দাওয়াত তবলিগের কাজকে নবীওয়ালা কাজ বলা হয় এক কথায় এই দাওয়াত তবলিগ নামের নবীওয়ালা কাজের কারণে আল্লাহ এই নবীর উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার মর্যাদা দান করেছেন All other Ambiya salatu Salam, they came for same purpose. and purpose of Prophet Muhammad sallallahu alaihi wasallam also was the same. But after Prophet Muhammad sallallahu no more prophet will come. So who can perform this duty? Allah give us this opportunity as the ummah of Muhammad Rasulullah sallam to fulfill the duty. And all other previous ummah, they never ever perform this duty. This way, after passing the Prophet Muhammad prophet, and that time people are misleading. They go into wrong direction. <laughs> This way there is a need. For need then Allah sent another prophet. Sometime at a time Allah sent few prophets together. They are working together how to guide the human being, how to give them right direction. But after Prophet Muhammad sallallahu alaihi wasallam, Allah stopped the chain of Ambiya. No more prophet will come. But who can fulfill this duty? There is a need for the human being to get the guideline for the guide to the right path. This Allah gave this duty for this ummah, which was the duty of Ambiya alayhi salatu wasalam. এখানে আনুষঙ্গিক ভাবে একটা প্রশ্নের জবাবও আমাদের বুঝে নেওয়া দরকার সেটা হলো আল্লাহ ফকরাবুল আলমিন পবিত্র কোরআনের সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াতে আমাদের নবীকে খাতামান নাবিয়ীন বলেছেন এই খাতামান নাবিনের মর্মটাই আমি আগে বলেছি যে নবীর পরে আর কোন নবীর দরকার বাকি থাকে না ইনি শেষ নবী ও শ্রেষ্ঠ ও তাই খাতামান নাবিনের মর্মই হলো আমাদের নবী শেষ ও শ্রেষ্ঠ ও সুতরাং সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াতের দ্বারা যেহেতু কথা পরিষ্কার হয়ে গেল আমাদের নবী শেষ নবী এরপরে কেয়ামত পর্যন্ত আর কেউ নবী হবে না তবে কেন সহি বহারি শরীফের হাদিসে বর্ণিত আল্লাহর রসুল বলেন কে আমাদের আগে হজরত ঈশা নবী আবার দুনিয়াতে আসবেন It's very clear by the ayat of Surah Al-Ahzab, ayat number 40. Allah mentioning in that ayat, Khatamul Nabiyyin. seal of the Prophet. Our Prophet Muhammad Sallam, he is the seal of the Prophet. That means after Prophet Muhammad Sallam, no more Prophet will come. It's very clear. Then Allah subhanahu wa ta'ala, why Allah sending again? Isa alayhi salatu salam is the one prophet. He will come again, reveal again before Qiyamah. What is the need is there? Because it's thing very clear by the ayat of the Quran in Surah Ahzab. That no more prophet will come after Prophet Muhammad sallallahu alayhi wa But it is also clear by the Quran and Hadith. Before Qiyamah, Isa alayhi will come again. What is the need of coming Isa Salam? He trying to explain. তিরমিজি শরীফের এক হাদিসে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ ইউবাসা দাজ্জালুনা কাযযাবুন ওয়া অর্থাৎ আমার পরে কিয়ামত পর্যন্ত যে কোনো ব্যক্তি নবী হওয়ার দাবি করবে সেই হবে মিথ্যাবাদী দাজ্জাল কারণ আল্লাহ আমাকে খাতামুন নবীন বানাইছেন খাতামুন নবীন কথার অর্থই হলো যার পরে আর কোন নবী নাই And Rasulullah was mentioning another hadith, after me, before Qiyamah, lot of people come. They will proclaim about themselves they are the prophet, but they are the liar. No more prophet will come after me. I am the final prophet. Final message came to me. This way there are some people who will come, they will say I am the prophet, but they are the liar. It is very clear by this hadith of Rasulullah sallallahu alayhi wa sallam. অর্থ যে যার পরে আর কোনো নবী নাই এই নবী নাই কথাটার দুইটা ব্যাখ্যা হতে পারে একটা ব্যাখ্যা হলো যার পরে পৃথিবীতে আর কোনো নবী আসবেন না আর একটা ব্যাখ্যা হলো যার পরে আর কেউ নবী হবে না হাদিসের ব্যাখ্যায় লেখা আছে লানাবিয়া বাদি অর্থ যে আমার পরে কোনো নবী নাই এর অর্থ যদি বলা হয় যে আমার পরে আর কোনো নবী পৃথিবীতে আসবেন না সেই ব্যাখ্যা শুদ্ধ নয় সেই ব্যাখ্যা ভুল কারণ সহি বখারি শরীফের হাদিসে আছে আল্লাহ রসুল বলেছেন ঈসা নবী কেয়ামতের আগে আবারও আসবেন সুতরাং আমার পরে কোনো নবী নাই কথার অর্থ কোন নবী আসবেন না নয় সহি মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে আমার পরে কোন নবী নাই কথার ব্যাখ্যা হলো আমার পরে আর কোন নবী আসবেন না নয় আমার পরে আর কেউ নবী হবে না This is there that our Prophet Muhammad is the seal of the Prophet. There is a two meaning can be for this hadith. One, one is no more prophet will come after Prophet Muhammad or nobody can appoint as a prophet after Prophet Muhammad sallallahu alaihi wasallam. If you want to say this way, no more prophet will come after Prophet Muhammad something, Isa will come. The contradiction is there. But nobody will appoint it as a pro- Nabi and Prophet والسلام, after Prophet Muhammad sallallahu alayhi wasallam. This why there is another hadith also, La Nabuwata Badi. There is no prophethood after Prophet Muhammad sallallahu alayhi wasallam. There are so many hadith in Muslim Sharif and other book of hadith also. তারপরে প্রশ্ন বাকি থাকে যে লানাবিয়া বাদি অর্থ যদি আর কোন নবী আসবেন না না হয় আর কেউ নবী হবে না হয় তারপরও প্রশ্ন বাকি থাকে যে ঈসা আলি ইসলাম কেয়ামতের আগে আসবেন কেন যেহেতু আমাদের নবীর পরে আর কোন নবীর দরকার দুনিয়ার জন্য বাকি নাই দুনিয়াবাসী আর কোন নবীর নবুয়তের মুখাপেক্ষী নয় আমাদের নবীর নবুয়ত কেয়ামত পর্যন্ত সারা দুনিয়াবাসীর জন্য যথেষ্ট এই যদি হয় হতমে নবুয়তের অর্থ তাহলে ঈসা নবী আবার কেয়ামতের আগে দুনিয়াতে আসার দরকারটা কি Then again question arrived. why no, Isa alayhi salatu salam will come again. There is no need to any prophet can come as a prophet. Or there is no need to appoint anyone as a prophet of Allah subhanahu wa ta'ala. But still Isa alayhi salatu salam will come. They mentioning in the hadith. Now what is the need of coming to Isa alayhi salatu salam into this world? There is a question that arrived. This we have to clarify this issue. কারণ উল্লেখ করে আল্লাহ ফকরবুল আলমিন পবিত্র কোরআনের একায়েতে বলেন কাল ইন্নি মুতাওয়াফিকা ইলাইয়া স্মরণ করো তোমরা সেদিনের ঘটনা যেদিন একদল সর্দারেরা হজরত ঈসা আলহি সালাম একা একা একটা ঘরের ভিতরে ছিলেন সেই ঘরের ভিতরে হজরত ঈসা আলহি সালামকে হত্যা করার জন্য একদল সর্দারেরা প্রবেশ করেছিল তখন আল্লাহ ফাকরাবুল আলমিন ঈসা আল বলেছিলেন হে ঈসা এই সমস্ত সর্দারদের হামলার থেকে তোমাকে হেফাজত করার জন্য তোমাকে আমি এক্ষুনি সশরীরে জিন্দা অবস্থায় আসমানে উঠিয়ে নিচ্ছি এখন তোমার মরণ বাকি রইল এই মরণের কাজটা সমস্যার সমাধান করাবার জন্য ভবিষ্যতে তোমাকে পৃথিবীতে বাড়াবো There is a clear evidence in the Holy Quran. Allah mentioned about case of Isa alayhi salatu wasalam. this thing happening at that time. There are some people get together to kill Isa alayhi salatu salam. They were the leader of that nation at that time. They are the zalim oppressor. They try to kill Isa alayhi salatu salam. And this time Allah revealed, Allah subhanahu wa ta'ala sent the wahi to Isa alayhi salatu salam. Oh Isa, don't worry about your situation. I will protect you. I will take you right now to Masjid, by inshallah place the sky. And time will come. I will send you again to this world for your death. This way there's one condition remained. The death never touched to Isa alayhi salatu wasalam. He is taken by Allah subhanahu wa ta'ala to the sky. This way Allah fulfill his promise. Whatever Allah mentioning in this ayah, إِنِّي مُتَوَفِّيكَ إِلَيْكَ وَرَافِعُكَ إِلَيْهِ مُطَّهِرُكَ مِنَ الَّذِينَ كَفَرُوا About this issue Allah mentioning in the Holy Quran, that Allah taken Isa alayhi salatu wasalam to save him from the zulm of the leader of this nation at that time. Then he is right now preserved in the sky. He will come again to fulfill the next অ্যাপয়েন্টমেন্ট ইউল ডাই die in this world as a human কাজে আল্লাহ এই প্রশ্নের জবাব পরিষ্কার করে দিলেন যে দুনিয়াবাসীর জন্য কেয়ামত পর্যন্ত আর কোন নবীর দরকার বাকি নাই ঈসা আল ইসলাম দুনিয়াবাসীর জন্য নবীর দরকার বাকি আছে এই জন্য আসবেন না বরং দুনিয়াতে তার নিজের একটা দরকার বাকি আছে ওইটা পুরা করার জন্য আসবেন mentioning this issue, we can understand this way. Nabi, Prophet Isa is not coming to fulfill the need of the Ummah. Though they are fulfilling the need of the Ummah, will be the need of Alhamdulillah, a lot of benefit will come through his coming. But there is another need for himself, because dying as a human being is a need of a human life. This Allah sending him again to this world, they can fulfill the condition as a human being. He will die from this world, this is he have to come to this world again. এই জন্যই যে হাদিসে রাসুল বলেছেন কিয়ামতের আগে আবার ঈশা আলাই ইসলাম দুনিয়াতে আসবেন সেই হাদিসেই রসুল বলে দিয়েছেন তখন তার নবুয় চলবে না আমার নবুয় চলবে ঈশা আল ইসলাম দুনিয়াতে আসলে পরে তার শরীয়তের উপর আমল করা তার জন্য জায়েজ হবে না আমি মোহাম্মদ রসুল উল্লাহর শরীয়তের উপর আমল করবেন And this is also clear by Prophet Muhammad sallallahu wa sallam. He said, when the Isa come to this world, he never come as a prophet. When you come to this world, you have to follow the my rules. You will be the, under my commandment. You will follow the rules and regulations of Ummah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Whatever the time you spend in this world, he spent as a Ummah of Muhammad Rasulullah, not as a prophet. He cannot follow the his direction which was in his time as a prophet of Allah, but he will follow the rule and regulation of Prophet Muhammad sallallahu alaihi wasallam and live life as a Ummah of Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. অর্থাৎ হজরত ঈসা আলহিসাম আবার যখন দুনিয়াতে আসবেন তখন তিনি মোহাম্মদুর রসুল্লাহর উম্মত হয়ে আসবেন When he come to this world, he considers the Ummah of Muhammadur Rasulullah not as a prophet. তারপর ওই দিকের ঘটনা সর্দারেরা যখন ঈসা আলহ ইসলামের গড়ের ভিতরে ঢুকলো তাকে হত্যা করার জন্য আল্লাহ পাকরবুল আলমিন ইসলাম ঈসা আলহ ইসলামকে মরণ বাকি রেখেই সশরীরে জিন্দা অবস্থায় আসমানে উঠিয়ে নিলেন আর ওই সর্দারদের মধ্যে যেই সর্দার সর্বপ্রথম ঘরে প্রবেশ করেছিল তার চেহারাটাকে হুবহু হজরত ঈসা আলহ ইসলামের চেহারার মতো করে দিলেন There is very interesting story in here. Allah mentioned in the Holy Quran. When the people, leader of the nation, get together to kill Isa alayhi salatu wasalam, when they attack the Isa alayhi salatu wasalam inside the house, Allah taking him to the sky. He is saved by the power of Allah. But among them, who was the first man entering the house, Allah changed his shape, look like Isa alayhi salatu wasalam. He come to the track right now in, in problem. তখনকার মজার ঘটনা এই হইল যে তার পিছে পিছে যে সমস্ত সর্দারেরা হাতিয়ার নিয়ে ঢুকলো ঈশাকে হত্যা করার জন্য ঈশাকে তো পাইল না ঈশার সুরতে তাদের বড় নেতাকে পাইল নেতাকে পাইয়া এই নেতাকেই ঈশা মনে করে তারা ইচ্ছা মতো তাদের নেতাকেই হত্যা করলো Then he said, the states have changed already totally. They tried to kill Isa alayhi salatu wasalam, but Allah saved Isa alayhi salatu wasalam. Among these leaders who entered the first in the house, Allah changed his say, look like the Isa. Then they found this is the Isa. Is not there. Then he, whatever they want to do, they did everything with that person who is entered the house. Allah changed the face like Isa alayhi salatu wasalam. Then they spread the message all over the world. Oh, we killed the Isa. Everything is finished. He died to forgive our sins. May Allah forgive all of us and give us the right guidance. তাই অবস্থার বিবরণ দিয়ে আল্লাহ অন্য আয়াতে বলেন কাতালুহু সালাবুহু ওয়ালাকিন শত্রুরা ঈসা হত্যাও করতে পারেনি শত্রুরা ঈসা পারেনি হত্যা করার গুজবটা যেমন মিথ্যা শুলিতে চড়াবার গুজবটাও মিথ্যা তার মরণেই বাকি রয়েছে যেটা সমাধা করার জন্য ভবিষ্যতে দুনিয়াতে আসবে Allah mentioning in the Holy Quran. Everybody will know the Quran is truth. Allah mentioned the two words is there. Ama kataluhu ama salabuhu. They never killed Isa alayhi salatu salam. They never crucified to Isa alayhi salatu salam. Whatever they're spreading in their message, in their book, with the name of Injil and this and that, is that not truth. Because Allah mentioning in the Holy Quran, Quran is the truth. There is no any doubt in the Quran. It's Allah mentioning they never kill Isa alayhi salam, they never persuaded Isa alayhi salam, but Allah subhanahu wa taking him to save Isa alayhi salam, he will come back again. এবার আমরা মূল কথার দিকে ফিরে যাই যেহেতু আমাদের নবী শেষ নবী এই নবীর পরে আর কেউ নবী হবে না এবার বলুন আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন আর কোন নবী আসবেন না না আর কেউ নবী হবে না আর কোন নবী আসবেন না না হবে না কারণ একজন নবী আসবেন নবুয়তের দরকার বাকি এজন্য না দুনিয়াতে তার নিজের দরকার বাকি সেজন্য সুতরাং এই কারণে ওনার আগমনের দ্বারাও আমাদের নবীর শ্রেষ্ঠত্ব বজায় তাকে মুঠেও ক্ষুণ্ণ হয় না He asking the two question. One question, you have to clarify this understood properly. The one thing, no more prophet will come, this is the one thing. Second issue, nobody appointed is a prophet. Two things, difference is issue. Then asking the question, what you understood? That this is the no more prophet will come, it is okay, or nobody appointed is a prophet. Which one? Nobody, nobody will come as a prophet. There is no appointment for the Prophet. But Nabi will come, Prophet will come, Isa alayhi salatu wasalam. But he will come not as a prophet. He will come as a Ummah of Muhammad Rasulullah. And he also came not for this other needs. He came from his own need. He had to die as a human being. This is the place of dying only the dunya. This Allah sent him to come this world and he will die as a normal human being. This is for his need. He are coming back again. But there is a lot of other benefit for us, no doubt about it. But really he is coming for his issue. এক কথায় আমাদের নবীর পরে যেহেতু আর কেউ নবী হবে না সুতরাং আমাদের নবীর দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর কিয়ামত পর্যন্ত এই দাওয়াত তবলিগের কাজ এই নবীর উম্মতকেই পালন করতে হবে যে কারণে আল্লাহ এই নবীর উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন we now, right now understood very clearly because Allah never sending any more prophet after Prophet Muhammad sallallahu alayhi wasallam. But this mission will continue until Qiyamah. Who will fulfill the duty? This Allah appointed us as the Ummah of Muhammad Rasulullah sallallahu alayhi wasallam to fulfill the duty of Anbiya alayhi salatu wasalam, especially the duty of Prophet Muhammad sallallahu alayhi wasallam. This is, this is our duty. We have to understood very clearly this is what the duty of Anbiya. Today take this duty on our shoulder, we have to be ready to fulfill our duty as the Ummah of Muhammad Rasulullah. তাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ঐতিহাসিক বিদায় হজের বাসনের শেষের দিকে বলেন অর্থাৎ আমি যাদেরকে পাইলাম কাছে তবলিগ আমি করলাম আর যাদেরকে আমি পাইলাম না তাদের কাছে তবলিগ করার দায়িত্ব তোমরা আমার উম্মতেরা যারা তোমাদের হাতে অর্পণ করলাম They're saying that speak of Rasulullah sallallahu alaihi wasallam is a long speaking his whole life and that day of Arafah, everything details discussed Rasulullah some guideline for the whole Ummah until Qiyamah. And this bayan, and this speech Rasulullah mentioned in one single sentence, Those who are present today, this is your duty, you have to convey this message to others until Qiyamah. Those who are not present today, about the place, about the time until Qiyamah. You see Rasulullah emphasizing this issue, this is called tabligh, conveying the message, reaching to the the conduct to each and every individual. This is a duty today for us. This was Allah mentioning the day of Arafah. We have to try our best to understand and fulfill our duty. আমি আশা করি এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের উম্মতেরা সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার মর্যাদা লাভ করার একমাত্র কারণ দাওয়াত তবলিগ সুতরাং এই দাওয়াত তবলিগ উম্মতের প্রতিটি ব্যক্তিকেই করতে হবে না কাকে করতে হবে এই ব্যাপারটাও আমাদের বোঝার মতো ব্যাপার This is the only means or media or reason to be a best ummah. Because we are fulfilling the duty of Anbiya alayhi salatu wasalam. How I can how we can fulfill our duty, we have to understand the method. We say for each and every individual, or there is some other way to fulfill the duty, to convey this message to each and every individual to try to explain this issue. আল্লাহ ফাকরাবুল আলমিন কোরআনের অন্য এক আয়াতে বলেন হে মুসলমানগণ তোমাদের সকলের মধ্য থেকে একটা দল ইসলামী শিক্ষা দীক্ষা হাসিল করার জন্য বের হয়ে যাও এই আয়াতের তসিরে মুহাসিরিন একরাম লিখেছেন ইসলামের উচ্চতর শিক্ষা হাসিল করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ নয় তবে যে হাদিস শরীফ আল্লাহ রসুল বলেছেন তলাবুল ইলমি ফারিদতুন আলা কুল্লি মুসলিম এলেম শিক্ষা করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ এটা ইসলামের উচ্চতর শিক্ষা নয় এটা ইসলামের প্রাথমিক শিক্ষা ইসলামের প্রাথমিক শিক্ষা অর্থাৎ কলেমা কালাম উজুগুসল নমাজ রোজা পাক না পাক হালাল হারাম যেগুলি না শিখলে মুসলমানের মতো জীবনযাপন করা যায় না এইগুলি শিক্ষা গ্রহণ করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ কিন্তু তিস পারা কোরআনের তফসির শিক্ষা করা লক্ষ লক্ষ হাদিসের ব্যাখ্যা শিক্ষা করা কোটি কোটি ফতুয়া ফরাইজের মশাল মাসালা মাসাইল শিক্ষা করা যেমন ভাবে সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ নয় একদল শিক্ষা করলেই সমাজের দায়িত্ব আদায় হয়ে যায় ঠিক তেমনি ভাবে দুনিয়াবাসীকে নবীওয়ালা কাজ দাওয়াত তবলিগের দায়িত্ব সমস্ত নারী পুরুষকে সম্মিলিত ভাবে পালন করা ফরজ নয় একটা দল পালন করলেই এই গোটা উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মতের মর্যাদা লাভ করতে পারে giving an example, there is an ayat in Surah Tawbah about the seeking the knowledge, gaining the knowledge of Allah subhanahu wa ta'ala, learning the Quran, Hadith, Allah mentioning that ayat, فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِنْ طَائِفَةٌ لِيَتَفَقَّهُ فِي الدِّينِ Among this ummah, there should be one group, special group, because there are two levels of knowledge is there. One is the basic knowledge, fundamental knowledge, which is for us for each and every individual. And there is a higher kind of knowledge, to be a mufti, muhaddis, mufassir, learning the thousand of thousand hadith, explanation of the Quran in and and masail and fatwa, higher education. There will be some limited people. They can get degree and higher education. They can fulfill the need of the whole ummah. But basic knowledge is the first for each and every individual. This is the basic knowledge we have to learn. Like Allah subhanahu wa ta'ala mentioned by Prophet, Talabul ilm faridatun ala kulli muslim. This is the basic knowledge for us for each and every individual. But higher knowledge, this is the limited people can achieve it and they can fulfill the duty behalf of the whole ummah. Similar way, for the learning the iman, for the basic iman, is the first with each and every individual. But higher kind of, this is the duty to convey this message to each and every individual. If there is some special group of the people to fulfill the duty, but condition is very clear, we have to convey this message each and every individual, the whole ummah. Until unless there remain one single individual, we cannot fulfill our duty. But if the some special, special group, they are, by their effort, if they fulfill the duty, rest of the ummah, they will be saved Allah will forgive in them. But the basic iman and basic knowledge is the first for everybody. এজন্যই দাওয়াত তবলিক সম্পর্কে আল্লাহ পরিষ্কার ভাষায় অন্য আয়াতে বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার অর্থাৎ হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের উম্মতেরা তোমাদের মধ্যে একটা দল তোমাদের মধ্যে একটা দল এমন টাকা দরকার যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে মানুষকে সৎ কাজের আদেশ দিবে মানুষকে সৎ কাজে বাধা দিবে অর্থাৎ দাওয়াত তবলিগের কাজটা চালু রাখার জন্য এই উন্মতের একটা দল 好嘞。 This is there is a need for the summah. There should be group of the people always. They are very active. They have to try their best how to fulfill their duty as the ummah of Muhammad Rasulullah among the ummah. This way, this is the duty for the whole ummah. They have to prepare some group of the people who can fulfill the duty behalf of the rest of the ummah. This way, it is the fault on the ummah. They have to prepare the group of the people. They can fulfill the duty. If they are mashallah, active on this issue, the rest of them, they will be saved. This way it is important for us, always 24 hours, and beginning to end, there should be some group of the people, they are very active to fulfill their duty as the Ummah of Muhammadur, Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. এবার আপনারা বলুন বর্তমান দুনিয়াতে দুনিয়ার উত্তর মেরুর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বাংলাদেশ থেকে সুদূর আমেরিকা পর্যন্ত এক কথায় সারা পৃথিবীর আনাচে কানাচে এক এই উম্মতের একটা দল দাওয়াত তবলিগের দায়িত্ব পালন করতেছে কিনা He asking the question today we can check, see from the north, north to south and east to west among the Ummah there is some group of the people they are fulfilling their duty as the Ummah of Muhammad Rasulullah or not. We have to check this thing. If it's mashallah fulfilling the is okay, if there is anything remain, any shortness, then we have to fulfill that part. আল্লাহ যেভাবে কোরআনে বলেছিলেন তোমাদের মধ্যে দাওয়াত ও তবলিগের জন্য একটা দল থাকা দরকার আমরা সুস্পষ্টভাবে কোরআনের সেই নির্দেশ মতে দেখতে পাই সারা বিশ্বের আনাচে কানাচে দাওয়াত ও তবলিগের দায়িত্ব পালন করার জন্য একটা দল কাজ করে যাচ্ছে We say, we saw, we observe, mashallah, all over the world, Today, Alhamdulillah, Ummah, they trying their best, fulfill their duty to convey this message to each and every individual. There's some active group of the people, they're trying their best to fulfill the duty. প্রশ্ন জাগতে পারে বর্তমান দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যে একটা দল দাওয়াত তবলিগের কাজ করে যাচ্ছে এই দলটা চালু করেছিলেন হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলহিন হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির আলাইহির আগে এই দলটা পৃথিবীতে ছিল না সুতরাং এই দলটাই যদি সেই তবলিগি দল হইয়া থাকে তাহলে ইলিয়াস রহমতুল্লাহ আলহির আগে কোন তবলিগ দুনিয়াতে চালু ছিল There's another question will come. Sometimes normal people they understood that this work of dawah started from Isa alayhi salatu Ilyas rahmatullah alayh. There's sometimes people asking the question, what kind of activities was before Ilyas rahmatullah alayh? This is the duty of the ummah. This should remain in this ummah. Always some group of the people to fulfill the duty of the ummah Muhammad Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. এই প্রশ্নের জবাব সহজে বোঝার জন্য আরেকটা প্রশ্নের জবাব বোঝা দরকার সেটা হলো বর্তমান দুনিয়াতে যে ইসলামী শিক্ষা চালু আছে মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে মাদ্রাসার শিক্ষাকালীন সময়টাকে কয়েক ঘন্টায় বিভক্ত করা হয় এক এক ঘন্টায় এক এক সাবজেক্টের শিক্ষা দেওয়া হয় এক এক সাবজেক্ট এক এক উস্তাদ শিক্ষা দেন এই সিস্টেমটাও বর্তমান দুনিয়াতে মাত্র কয়েক শতাব্দী যাবৎ চালু হয়েছে এর আগে দুনিয়াতে এই ঘর বানাইয়া নির্ধারিত শিক্ষক রাখিয়া নির্ধারিত পিরিয়ড করিয়া এক এক পিরিয়ডে এক এক শিক্ষক এক এক সাবজেক্টের উপর ছাত্রদেরকে পড়াইবেন এই সিস্টেমটা কয়েক শতাব্দী পূর্বে দুনিয়ার কোথাও চালু ছিল না তখন শিক্ষার ব্যাপারও তো সেই প্রশ্ন জাগবে যে এর আগে দুনিয়াতে ইসলামী শিক্ষা কিভাবে চালু ছিল ওই প্রশ্নের যেই জবাব এই প্রশ্নের সেই জবাব ইসলামিক এডুকেশন বাট ফিউ হান্ড্রেড ইয়ার্স ব্যাক ইফ ইউ সি দিয়ার জন্য এক্সাক্টলি সিস্টেম আর এক্সিস্টিং There was a little bit difference. Method was over there. Maybe one muhaddis is teaching in the one place, one uh, mufassiri teaching the one place. It was a different group and different way they are learning the hadith and Quran and tafsir. But finally, these things are coming, they organize properly, few teachers get together, they must have divided their time in different period. they're teaching some of them fiqh, tafsir, hadith, they organize everything proper way. Before this organized things. There were some other methods existing. Similar way, about the dawah, after Ilyas Rahmatullah Alay, they try to evade all the ummah. Everybody can get ready because there's a lot of weaknesses is there. lot of people dying without iman. So today become more important duty. Everybody have tried to fulfill the duty as ummah Muhammad Rasulullah. Before that time, there was also some specific people. They are trying their best. Because of their effort, these are existing, this world until now. Because of their effort, we are Muslim also. Allah give us tawfiq. Because see, we give some example in some more in the Chisti he came. Because of his effort, 9 million people become Muslim at a time. There was the big guy at that time. উভয় প্রশ্নের সারমর্ম উভয় প্রশ্নের জবাবের মর্ম এক অর্থাৎ ইসলামী শিক্ষা এই উন্মতের মধ্যে চালু রাখা যেমন ভাবে উলামায় কেরামের উপর ফরজ ঠিক তেমনি ভাবে দাওয়াত তবলিগ এর কাজ চালু রাখাটাও ফরজ এই শিক্ষা এবং তবলিক দুটাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের যুগ থেকে শুরু হয়েছিল এবং কিয়ামত পর্যন্ত চলতে থাকবে আর শুধু পদ্ধতিগত বেশ কম আগেকার যুগে তখনকার যুগের পরিবেশ পরিস্থিতির উপযোগী ছিল শিক্ষা ব্যবস্থা এবং সেই যুগের অবস্থার উপযোগী ছিল তবলিগের ব্যবস্থা যুগের পরিবর্তনে ব্যবস্থার পরিবর্তন হয় মূল কাজের কখনো পরিবর্তন হয় না মূল কাজটা তালিম মূল কাজ তবলিগ রসুলের যুগেও ছিল সর্বযুগেই ছিল আমাদের যুগেও আছে কেয়ামত পর্যন্ত আছে তালিম এবং তবলিগ এই দুইটা হইল মূল কাজ এটা ফরজ এটা সর্বযুগেই চালু আছে সর্বযুগেই থাকবে অবস্থা ব্যবস্থার প্রেক্ষিতে শুধুমাত্র পদ্ধতিগত পরিবর্তন হয় এই পদ্ধতিগত পরিবর্তন এইটাও কোরআন হাদিসের দ্বারা সমর্থিত clarify one more issue, this is the two basic issues and follows for this ummah. One is the da'wah and tabligh and another is the ta'lim. We have to know about the Quran in detail, how we can convey the message to others. The ta'lim and tabligh must be together. They say some ulama, Allah accept them, jazahumullah khair, Allah give them tawfiq. They try their best to fulfill their duty both ways. But then the different methods are coming in different time and age. Sometimes the method was different, sometimes additional things are coming based on the circumstances. But both are performing by the ulama. They are the muballigh, they are the muallim. From the time of Rasulullah sallallahu alaihi wasallam until now, some ulama, alhamdulillah, they trying their best. Among today also, behind this da'wah, work started by the ulama. Ilyas also, he was the big alim. His son also Yusuf, he was the alim. By the effort of the ulama, this ta'lim or tabligh, always continuously performing the duty some group of the people. This thing will continue until Qiyamah. You see, you have to understand these two things are together, must be, then we can complete our duty as the Ummah of Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, tabligh and ta'lim together. নূতন অবস্থা অনুপাতে নূতন ব্যবস্থা গ্রহণের সমর্থনে

সর্বলোকে যে পরিমাণ সব পাবে নূতন ব্যবস্থা প্রদানকারী একা পাবে সেই পরিমাণ সব You mentioning another based on the situation and circumstances. Sometimes we have to do something, you change little bit different, but basic issue are same. Additional things are sometimes coming based on the circumstances. This why he's saying there the hadith Rasulullah is mentioning there will be some new issue also sometimes add to help the basic issue. Man sanna sunnatan hasana. You say like today, for example, make it clear like madrasa is there, musafir khana is there, and that time in the before there was this kind of shape exactly, Khanta is there. This way, these are the base of the circumstances. Sometimes little bit things are coming, but it is a help in the basic issue. If their intention is good and there is no negation is sunnah or anything, they will get the same reward which is by the performing the duty. Whatever they getting the reward, those who are arranging this issue, they will get the same reward. Because of are supporting this method, they are fulfilling their duty easy way. This way in the different issue and different circumstances and different time, something little bit are changing, but basic issue are same, there is no change. Maybe based on the circumstances, বর্তমান দুনিয়াতে দাওয়াত তবলিগের কাজ যে একটা মাত্র দল চালিয়ে যাচ্ছে এই দল মৌলিকভাবে ছয়টা কথার প্রচার করে যাচ্ছে এক নম্বর হলো কলেমা দুই নম্বর নামাজ তিন নম্বর জিকির চার নম্বর একরামুল মুসলিমিন পাঁচ নম্বর সহিনিয়ত ছয় নম্বর নফরফি সাবিল্লা এই ছয়টা কাজের ছয়টাই রসুলের যুগ থেকে চালু হয়ে আছে আমার পর্যন্ত চালু থাকবে ইলিয়াস রহমতুল্লাহ আলহি চালু করার জন্য যুগ উপযোগী একটা নতুন সিস্টেম করেছেন মাত্র কাজ নতুন নয় সিস্টেম নতুন কাজ পুরাতন নতুন নতুন সিস্টেম যদি কেউ চালু করে যার মাধ্যমে পুরাতন কাজটা সহজে করা যায় এই ব্যাপারেই রসুল বলেন যে এই নতুন পদ্ধতিটা যে চালু করলো সে এই পদ্ধতি মতে যত লোকে আমল করলো সর্বলোকে যে পরিমাণ সব পাবে একা পদ্ধতিটা চালু করে নেওয়ালা সেই পরিমাণ সব পাবে রাসুলের সেই হাদিস মতে হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইর চালু করা সিস্টেম মতে যত লক্ষ মানুষ নিজের কলেমা দুরুস্ত করলো যত লক্ষ মানুষ নিজের নমাজ সংশোধন করলো যত লক্ষ কোটি মানুষ এলে মজিকির হাসিল করলো যত লক্ষ কোটি মানুষ একরামুল মুসলিমের হাসিল করলো যত লক্ষ কোটি মানুষ সহিনিয়ত শিখতে পারলো যত লক্ষ কোটি মানুষ নফরফি সাবিল্লার দায়িত্ব পালন করলো সকলের সম পরিমাণ সোয়াব একা ইলিয়াস রহমতুল্লাহ আলী পাবে Then he concludes the talk, is says, Alhamdulillah, today, right now, Alhamdulillah, by the name of work of Dawah and Tabligh, mashallah, all over the world, some effort are, mashallah, moving, going on, mashallah, people are getting the benefit, changing their way of life. This is not a new issue. It is the old issue, basic things are same, but this is a perfusion, something, some method and issue. There are additional group of the people they try, and this method we are using, people can get more benefit. Again, the sixth point is there, six sifat, na, kalima, namaz, ilmu, zikir, ikramul muslimin, tasir, niyat, and khuruj sabirillah. These are the mentioning by the Quran, everything clear in details in the Holy Quran. This why he trying to implement the six point among the life of the people. This we trying to, in this method, we have to try our best. But this is the old issue. There is nothing new is there. There is no new innovation. Everything coming. Just the method is little bit additional is there, which is beneficial for the deen. This is all the people today, all over the world, they rectify themselves by the effort. Whatever they are achieving by their own effort, everything all together coming to the book of Ilyas Rahmatullahi alayhi. May Allah give us tawfiq. Inshallah, right right now we have to get ready inshallah for everybody আমি শুধু একটা কথা আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই কলেমা ইলিয়াস রহমতুল্লাহ চালু করেছেন না মুহাম্মদ রসুল্লাহ চালু করেছিলেন নামাজ মুহাম্মদুর রসুল্লাহ চালু করেছেন এলিম জিকির মুহাম্মদুর রসুল্লাহ চালু করেছেন একরামুল মুসলিমিন মুহাম্মদুর রসুল্লাহ চালু করেছেন সহিনিয়তের কথা মোহাম্মদ রসুল চালু করেছেন আল্লাহর দিনের দাওয়াত নিয়ে বাহির হওয়ার কথা মোহাম্মদ রসুল চালু করেছেন ইলিয়াস শুধু ব্যাপকভাবে চালু থাকার জন্য পদ্ধতি দিয়েছেন সুতরাং আপনারা বলুন ইলিয়াস রহমতুল্লাহ আলহির পদ্ধতি মতে মোহাম্মদুর রসুল্লাহর চালু করা এই ছয়টা কথা উম্মতের মধ্যে নূতন ভাবে তাজা হচ্ছে কিনা কাজেই যত উম্মত এই ইলিয়াস রহমতুল্লাহ আলহির পদ্ধতি মতে এই কাজে অংশগ্রহণ করিয়া যত উম্মতে নিজের ইমান আমল সংশোধন করবে সকলে সম্মিলিতভাবে যে পাবে যেই সোয়াব একা ইলিয়াস রহমতুল্লাহ আলহ পাবেন সেই সোয়াব আপনারা বলুন আমাদের বর্তমান মুসলমান সমাজের মধ্যে অনেকের এই কালেমা সহি শুদ্ধ হয় না এমন আছে কিনা অনেকেরই নামাজ সহি শুদ্ধ হয় না এমন আছে কিনা অনেকেই যে পরিমাণ এলেন ছাড়া আমি আমল করতে পারবো না এরকম এলিমেরও অভাব আছে কিনা এই সমস্ত অভাব সংশোধন করতে হইলে সত্যিকারের মুসলমানের মতো মুসলমান হইতে হইলে আর মুসলমানের মতো জীবন যাপন করতে হইলে বর্তমান দুনিয়াতে এই দাওয়াত তবলিগের সয়ুসুল পালন করা ছাড়া সহজ কোনো ব্যবস্থা সর্বসাধারণের জন্য নাই তাই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই সহজ ব্যবস্থার মাধ্যমে দাওয়াত তবলিগের কাজে অংশগ্রহণ করে আমাদের জিন্দিগিকে ইসলামী জিন্দিগি রূপে গঠন করে তোলার তৌফিক দান করুন বলুন সবাই বলুন আমি concluding is that short, asking the question like a kalima, Is there a new issue coming by the India or everything coming from Prophet Muhammad What is your opinion? they coming from Prophet Muhammad the Quran Hadith. In short, this way, this is a very easy method to rectify ourselves, renew our iman. This is from the Hadith and Quran. This way we have to try our best. Alhamdulillah millions and millions people they changing their way of life. He say this is the easy way. There's a lot of other way, mashallah, for the rectification. Ulama and and masayid, The time, to mashallah fulfill the work of the deen. But this is the easiest one. This say, alhamdulillah, by this effort, we see the more result all over the world. This way, this is the only way for us to inshallah achieve the goal what is the duty for us as Ummah Muhammad Rasulullah is everybody make niyyah and intention and go in the path of Allah, spend some time to rectify ourselves and we have to fulfill our duty as a Muslim. One question will be had in a second. Someone asking the question were Mufti Zoharal Abdin Shah. একটা কোয়েশ্চেন আসছিল প্রশ্ন আসছিল জয়াল আব্দুল সাহেবের কাছে মুফতি যে দাওয়াত কি তবলিগ এটা ফরজ ওয়াজিব সুন্নত নফল কি এটা এইভাবে প্রশ্ন করছিল কোয়েশ্চেন ওয়ান দিস ইজ দ্য তবলিগ টুডে গোয়িং the যে সুন্না নফল ফরজ ওয়াজিব হোয়াট ইজ দ্য স্ট্যাটাস of this মাসালা Then he said, this is the method to achieve the iman. He said, learning the iman is for this method also for it. Review the iman is the first for everybody. This is a mandatory thing for everybody. This is, this is a necessary for the whole Ummah, men and women. May Allah give us tawfiq. We have to try our best right now to make intention. This is the formality of our ulama, jazahullah khair. They give us at least four months we have to go to in the path of Allah under the obedience of Amir and following this mashallah dawah, ta'lim, khidbah, ibadah inshallah thumma inshallah Allah give us tawfiq to fulfill the whole duty and following the whole deed who is ready right now for four months? Give him name, inshallah. Inshallah, Sharma, Sharma, Sharma. Consider inshallah, don't move, please. This is the minute, inshallah. May Allah reward all of us. Be seated, please, inshallah. And make dua, Allah accept all of us. Say Ameen. We heard the prayer, but we have to put in our practice right now. Alhamdulillah, they're good. Allah